السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফেকি আরেকটি মশালা নিয়ে এই মাসলাটি সালাদ সংক্রান্ত সালাতের শর্ত নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন আলোচনা করবো আমরা রোকন সমূহ নিয়ে রোকন কাকে বলে রোকন শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ যেই এবাদত যেটা দিয়ে গঠিত হয় সেটাকে এবাদত রোকন বলা হয় এবং ওই আবাদতটা ওইগুলো ছাড়া সম্ভব হবে না যেমন একটি ঘর তার পিলার ছাড়া হবে না তেমনি ভাবে এই আবাদতটা আবাদতের কোনো আবাদত রোকন মানি সেই রোকন কোনোটা বাদ পড়লে সেই জিনিসটা পাওয়া যাবে না কিন্তু আমাদের জানতে হবে আগে যে শর্ত বলেছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক এখন কিন্তু রোকন বলছে এই দুইটার মধ্যে পার্থক্য কি শর্ত কিন্তু এবাদতের আগে হয়ে থাকে শর্তগুলো কোনো কাজের আগে হয়ে থাকে যেমন একজনের চাকরির শর্ত হচ্ছে এই সার্টিফিকেট থাকতে হবে চাকরিতে ঢুকার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে সেগুলো তার ব্যবস্থা করতে হবে থাকতে হবে এবং এটা পরবর্তীতেও তার লাগে শর্তটা আগে উপস্থিত থাকা লাগে এবং চলমান থাকতে হয় আর রোকন যেটা সেটা হচ্ছে মূল মানে কোনো আবাদতের রোকন বলতে ওই আবাদতের যেই জিনিস দিয়ে গঠিত হয় চাই সেটা কথা হোক কাজ হোক যেমন সালাতের ক্ষেত্রে সেগুলোকে আপনার রোপণ বলা হয় যেগুলো নিয়েই সমষ্টি নিয়েই হ্যাঁ ওই জিনিসটা গঠিত হয় সুতরাং আপনার সালাত রোকন বলতে এমন কিছু কোথাও কাজের নাম হ্যাঁ, যেটার উপর ওই সালাদটা নির্ভরশীল যেগুলোর কোনো একটি বাদ পড়লে সালাত হবে না সুতরাং রোকন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা বলবো সর্বসাকুল্যে সালাত রোকন হচ্ছে চৌদ্দটি এবং এরকম ইচ্ছাকৃত ছাড়া যাবে না এরকম ভুলেও ছাড়া যাবে না এবং মূর্খতাবশত ছাড়া যাবে না এবং সেগুলো আমরা বলছি ধারাবাহিকভাবে প্রথম নম্বর যে রোকন সেটা হচ্ছে দাঁড়ানো ফরজ নামাজ পড়তে গেলে আপনাকে দাঁড়াতে হবে তবে এটা সাধ্যের সাথে সম্পর্কিত কারোর যদি দাঁড়ানোর সাধ্য থাকে অবশ্যই তাকে দাঁড়াতে হবে কারণ আল্লাহ সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়তে বলেন যে তোমরা আল্লাহর জন্য বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে ফাইলাম তাস্তাতে কায়দা যদি দাঁড়াতে না পারো তাহলে বসে পড়বে ফাইলাম তাস্তাতে ফালা জামবেন যদি বসতে না পারো তাহলে কাত হয়ে পড়বে হম এক সাইডে ভর দিয়ে যেটা বুখারের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত সতেরো নম্বর আর যদি সে মানে অক্ষমতার কারণে কোনো সমস্যার কারণে ওজোরের কারণে যদি দাঁড়ানো আপনার না দাঁড়ায় যেমন কারোর রোগ হয়েছে দাঁড়াতে পারে না অথবা কারোর কোনো ভয় যে দাঁড়ালে কেউ তার মাথা দেখে ফেলবে তাকে হত্যা করবে ইত্যাদি এই কোনো কারণে যদি সে দাঁড়াতে না পারে তাইলে সেটা আল্লাহ ক্ষমা করবেন এবং সে তার সাধ্য অনুযায়ী আপনার সেটা ব্যবস্থা করবে সে দাঁড়াতে পারলে দাঁড়াবে আর না হলে বসে পড়বে না হলে কাত হয়ে পড়বে কিন্তু এর বিপরীতে আছে নফল নামাজ নফল নামাজের মধ্যে দাঁড়াটা হচ্ছে সুন্নত সেটা রোকন নয় হুম কারণ তবে মনে রাখতে হবে নফল নামাজে যদিও বসার সুযোগ আছে কিন্তু যে বসে সালাত আদায় করবে তার হ্যাঁ সব হবে অর্ধেক দাঁড়ান নামাজ পড়ার চাইতে কারণ রসুল আকরম সালাম বলেন সালাতুল কাহিদ আলানিসমিন সালাতুল কাহিম যে একজন বসে যিনি সালাত আদায় করেন সে অর্ধেক সব পাবে দাঁড়িয়ে সালাত আদায় হ্যাঁ কারের চাইতে যে হাদিসটা আমরা মুসলিমের মধ্যে পাচ্ছি সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা হচ্ছে ফরজ রোকন সেটা হচ্ছে নামাজের শুরুতে যে তাকবিরাতুল ইহরাম আছে সেটাও কিন্তু ফরজ সেটা যদি কেউ না করে হ্যাঁ তাহলে তার সালাদ আদায় হবে না যেমন বিশেষ করে রুকু যারা ইমাম সাহেবকে রুকুতে পান অনেক সময় আসি এক তাকবির দিয়েই মানে রুকুতে যাওয়ার তাকবির দিয়েই আপনি নামাজে ঢুকে যায় তাহলে তার সালাত আদায় হবে না বরং দাঁড়ানো অবস্থায় তাকে তাকবির তাহারিমা দিতে হবে তারপরেরটা ভুলে গেলে ইমামে বহন করবে কিন্তু আপনার দাঁড়ানো অবস্থায় তাকবির তাহারিমা যদি হাত ছাড়া হয় তাহলে সালাতে ঢুকেই আপনার কি হবে না সুতরাং ও নামাজই হবে না এই কারণে শুরুতে তাকবিরে তাহরিমার গুরুত্ব দিতে হবে হম বলতে হবে আল্লাহ আকবর হম এবং এছাড়া অন্য কিছু পড়লে চলবে না কারণ রসুল আকরম ইসলাম যিনি নামাজ ভুল পড়েছেন হ্যাঁ নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছিলেন আবহাওয়ার হাদিস সেখানে বলেছেন ইদা কুম তাইলা সালাত ফাকাব্বে হাদিসটা আমরা পাচ্ছি বোখারের মধ্যে হাদিস নম্বর সাতশত তিরানব্বই মুসলিমের মধ্যে তিনশত সাতানব্বই এরকম ভাবে রসুল আকরম সাল্লাম আরেকটি হাদিস রয়েছে তিনি বলেন তাহলিম হুয়া তকবির ও তাহলিল হুয়া তসলিম যে সালাতের যে অন্য জিনিস যে হারাম করে দেয় তাকবীরের মাধ্যমে আপনি তাকবীরের মাধ্যমে সালাতে প্রবেশ করেন তখন সালাত ছাড়া অন্য কিছু চলবে না সবগুলো হারাম হয়ে যায় এবং তাহলিল তাহলিল মানে সালাম তার তাহলিল হচ্ছে সালাম মানে হচ্ছে কি সালাম ফেরানোর পরে যেগুলো আগে নিষিদ্ধ ছিল সেগুলো আপনার জন্য হালাল হয়ে যায় সেটা হচ্ছে সালাম তাহলে এর থেকে বোঝা যায় নামাজের শুরু হচ্ছে তাকবীরে তাহলিমা আপনি ব্যস্ত হতে পারেন হম এই হাদিসটাও আমরা পাই আবু দাউদের মধ্যে একষট্টি নম্বর হাদিস এমনি মাঝের মধ্যে হাদিস নম্বর দুইশত পঁচাত্তর তিরমিজের মধ্যে হাদিস নম্বর তিন আলবানী রহমতুল্লাহ আলী এটিকে বিশুদ্ধ করেছেন হুম যেটা সুনীল এবনে মাজার হ্যাঁ, মধ্যে পাবেন হ্যাঁ দুইশত চব্বিশ নম্বর হাদিস ওনার হ্যাঁ আপনার চয়ন অনুযায়ী হ্যাঁ, সুতরাং এই গেল আপনার তাকবির তাহরিমের কথা সুতরাং তাকবিরে তাহরিমে ছাড়া সালাত আদায় হবে না তিন নম্বর যে রোখন আমরা সেটা হচ্ছে সালা মানে সুরে ফাতেহা পড়া সুরে ফাতেহা পড়া প্রত্যেক রাগাতের মধ্যে ধারাবাহিকভাবে সেটা হচ্ছে আরেকটি রোখন কারণ রসুল আকরম সুসম বলেন ফাতেহাদিল কিতাব যে যে ব্যক্তি সুরে ফাতেহা পড়বে না তার কোনো সালাত হবে না এই হাদিসটা বোখারির মধ্যে এসেছে সাতশত ছাপ্পান্ন মুসলিমের মধ্যে এসেছে তিনশত চুরানব্বই নম্বর হাদিস এবং এর থেকে কিন্তু মাজবুক বাদ পড়বে মাজবুক মানে যার কিছু অংশ নামাজের বাদ পড়ে গেছে মানে ইমাম সালাদ শুরু করেছে কিন্তু সে সাথে ছিল না একটু বাদ পড়ে গেছে মানে এক রেখা দুই রেখা ছুটে গেছে তাকে মাজবুক বলা হয় এই ব্যক্তির জন্য কিন্তু একটু ছাড় আছে এই ব্যক্তি যদি ইমাম সাহেবকে আপনার রুকু অবস্থায় পান ইমাম সাহেবকে রুকু অবস্থা পেয়েছেন অথবা হ্যাঁ, তিনি যদি আপনার দাঁড়ানো অবস্থায় পেয়েছেন কিন্তু এমন সময় পেয়েছেন আর তার সুরে পাতায় পড়ার কোনো সুযোগ নেই হ্যাঁ এদের জন্য কিন্তু এটা মাফ মানে তাদের সুরে পাতায় না পড়লেও চলে এরকমভাবে কোনো মুক্তাদি যদি জাহরি নামাজ পড়ে উচ্চস্বরে যে নামাজ সেখানের মধ্যে না পড়লো এত আপনার সুরে ফাতেহা পড়া ইমামের পিছনে হুম এবং এটাই হচ্ছে গ্রহণযোগ্য মত যে বিশেষ করে ইমাম যখন একটু ফাঁক দেয় তখন এটা পড়ে নিবে চাই আয়াতের ফাঁক হোক অথবা আপনার আমিন তিনি যখন ওলাদ্দালিন বলে আমিন পড়া হবে তারপরে ফাঁকের মধ্যে সাক্তার মধ্যে পড়ে নেওয়া সর্বাধিক উত্তম এবং এটা হচ্ছে সতর্কতামূলক হ্যাঁ কিন্তু আসল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পড়ে নেওয়া আমরা পড়ার মধ্যে কখনো ত্রুটি করবে না হ্যাঁ তারপরও কেউ যদি এই মত অবলম্বন করতে চায় যে আমিন বলে দেবে বা সুরে ফাতে পড়বে না তারপর তার সাথে ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই যখন এই ব্যাপারে সালফ সালিনের কিছু লোকের মত আছে যেমন ইবনে কাসি রহমতুল আলী তার মত হচ্ছে যে তিনি বলেছেন যে জাহরি কেরাতের মধ্যে আমিন বললেই যথেষ্ট হবে এবং তিনি এটার ব্যাপারে কোরআনে একটা আয়াত দিয়ে দলিল হিসেবে উপস্থাপন করেছেন যে মুসা আলি ইসলাম হারুন আলিসাল্লাম হ্যাঁ, দুইজনে দোয়া করেছেন মুসা আলিসাল্লাম দোয়া করেছেন হারুন আলি সালাম তিনি আমিন আমিন বলেছেন কিন্তু উত্তরে আল্লাহ বলেন উজিব দাওয়াত হুকুমা যে তোমাদের দুইজনের দোয়াই আমি গ্রহণ করে নিয়েছি অথচ হারুন ইসলাম আমিন বলেছেন কিন্তু তিনি দোয়া করে নেই এটাকে দোয়া হিসেবে ধরে নেওয়া হয়েছে সুতরাং এ আয় থেকে ইমরে কাসির রহমতুল্লাহ বলেন উচ্চস্বরে নামাজের মধ্যে আমিন উচ্চস্বরে বললেই আপনার পড়ার মতো হয়ে যাবে যাই হোক কিন্তু আমরা অগ্রাধিকার দিব পড়ে করে নেওয়াকে যদি না পারে তাইলে এই পদ বিশেষ করে আমাদের দেশে এটার এই মতের প্রয়োজন হয় অনেক ইমাম আছেন কোনোভাবেই সময় দিতে চান না হুম এইভাবে অথবা সুরে ফাতে পড়তে শুরু করলে সে আপনার কি রুকুতে চলে যায় মানে এত হুলস্থুল সারা তাদের করে তাইলে সেই ক্ষেত্রে হ্যাঁ, এই মতটা কাজে আসতে পারে আমরা কিন্তু অগ্রাধিকার দেব পড়াকে চার নম্বর যেটা সেটা হচ্ছে আপনার প্রত্যেক রাকাতের মধ্যে রুখু করা একটি করে রুখু করা কারণ সুরে হাজের সাতাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ শানু বলেন মান্দার ইমানদারগণ তোমরা রুখু করো সেজদা করো এবং রসুল আকরম সাল্লাম যে নামাজের মধ্যে আপনার ব্যাঘাত ঘটিয়েছে তাকে বলেছেন সুম্মার কা হাত্তা তৎমা ইন্নারা খা যে তুমি রুকু করবে এবং রুকুর মধ্যে স্থিরতা অবলম্বন করবে এই হাদিসটা আমরা দেখতে পাই হ্যাঁ বুখারির মধ্যে হাদিস নম্বর ছয় হাজার দুইশত একান্ন মুসলিমের মধ্যে তিনশত সাতানব্বই সুতরাং আমাদের অবশ্যই রুকু করতে হবে এবং রুকুর মধ্যে স্থিরতা অবলম্বন করতে হবে পাঁচ এবং ছয় নম্বর যেটা সেটা হচ্ছে রুকু থেকে উঠা এবং হ্যাঁ আপনার স্থির হয়ে দাঁড়ানো একটা হচ্ছে উঠা উঠে একবার সোজা হয় স্থির হয়ে আবার দাঁড়াতে হবে এই দুই জায়গা একসাথে কারণ রসুল আকরম যে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছিল তাকে বলছিলেন ওয়ার্কা যে তুমি রুকু করবে এবং রুকুর মধ্যে তাহলে স্থিরতার সাথে দাঁড়ানো রুকু থেকে উঠা এবং স্থিরতার সাথে দাঁড়ানো সেটা দুটি আপনার রোকন সাত নম্বর রোকন হচ্ছে সেজদা দেওয়া কারণ আল্লাহ সুরা হাজার সাতাত্তর নম্বর আয়তে বলেছেন যে ইয়া আমার যুদু যে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো সুতরাং এই আয়াত দ্বারা এটাও রোকন প্রমাণিত হয়েছে এবং সুর আকরম যে সালাতে ব্যাঘাত ঘটিয়েছে তাকে বললেন সুমাসজুদ হাতা ইন্না সাজিদা যে অতপর সেজদা করবে এবং সেজদার মধ্যে স্থিরতা অবলম্বন করবে এবং সেজদাটা প্রত্যেক রাখাত রাকাতের মধ্যে দুইটা হতে হবে হম এবং সেজদা দেওয়ার সময় খেয়াল রাখবে সাতটা অঙ্গ যেন জমিনের সাথে লাগে যেটা ইবনে আব্বাস হাদিসের মধ্যে এসেছে রাদিয়াল্লাহু আনহুমা এবং সেখানে বলা হয়েছে রসুল আকরম সাল বলেছেন উমির তুয়ান আসুদ্দা আলা সাবআতি আযম আল জাবহা ওয়া আশার বিয়াদিহি ইলা আনফি ওয়াল ইয়াদাইন ওয়াল রুকবাতাইন ওয়া আতরাফ আল যে রসুল বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সাতটা হাঁড়ের উপর সিজদা করে এক নম্বরে সে কপাল এবং সাথে সাথে রসুল নাকের দিকে ইশারা করেছেন তারপরে সে দুইটা হাত তারপরে দুইটা হাঁটু এবং আপনার দুইটা পায়ের মাথা আঙ্গুলের মাথা এগুলোর উপর সিজদা দিতে বলেছেন হাদিসটি বোখারের মধ্যে এসেছে আটশো তো নয় মুসলিমের মধ্যে এসেছে চারশো এরকমভাবে হবে আট এবং নয় নম্বর আপনার রোকন হচ্ছে যে সেজদা থেকে উঠা এবং প্রথম সেজদা থেকে উঠা এবং দুই সেজদার মাঝখানে আপনি স্থিরতার সাথে বসা কারণ রসুল আকরমসাল্লাম যে নামাজের মধ্যে আপনার হ্যাঁ, ব্যত্যয় ঘটিয়েছিল হ্যাঁ তাকে বলেছিলেন তুমবার জালিসা যে তুমি অতপর মাথা উঠাবে সেজে থেকে তারপরে উঠে আপনার স্থিরতার সাথে বসবে দশ নম্বর রোকন হচ্ছে আত্মানির কান যে প্রত্যেক রোকনের মধ্যে স্থিরতা অবলম্বন করা যেটা ইঙ্গিত আমরা দিয়েছি আলোচনার মধ্যে সেটা যে স্থিরতা মানে একবারে হ্যাঁ মানে স্থির হয়ে বসা হুম আপনার হুলস্থুল ভাব না থাকা এবং সেটা কিন্তু অতটুকু যতটুকু প্রত্যেক রোকনের মধ্যে ওয়াজিব কাজটা সারা যায় যেমন সেজদার মধ্যে একটা একবার আপনার সুহান রব্বিয়াল আলা বলা সম পরিমাণ আপনার কি স্থিরতা থাকতে হবে না হলে কিন্তু হবে না হ্যাঁ, কারণ রসুল যে নামাজের মধ্যে আপনার ব্যত্যয় ঘটিয়েছে তাকে প্রত্যেক দ্বিতীয়বার সালাত আদায় করতে তাকে আদেশ করেছেন হ্যাঁ শেষ পর্যন্ত সে শিখতে চেয়েছিল এগারো নম্বর যে রোকন সেটা হচ্ছে যে আপনার শেষ বৈঠক করা শেষ বৈঠকে তাসাহুদ পড়া যেটা এমনি মাসুদ মধ্যে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে কান ইবাদে যে ফরজ করে দেওয়ার আগ পর্যন্ত আমরা বলতাম মধ্যে যে এটা বলতাম যে পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম হ্যাঁ এটা আমরা বলতাম কিন্তু রসুল আমাদেরকে বললেন লা তাকুলু আল্লাহ যে তোমরা আসসালাম আল্লাহ বলবে না আল্লাহকে সালাম দেবে না বরং তোমরা বলবে তাহিয়াতুলিল্লাহ এই হাদিসটি আমরা দেখতে পাই নাসাইয়ের মধ্যে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশত চল্লিশ আলবানি রহমতুল্লাহ ডেকে এরওয়াল গালির মধ্যে ডেকে বিশুদ্ধ বলেছেন হাদিস নম্বর তিনশত উনিশ সুতরাং আমাদেরকে অবশ্যই হ্যাঁ আত্মাহিয়াত যেটাকে তাসৌদ বলে আমরা চিনি সেটা অবশ্যই পড়বো শেষ বৈঠকের মধ্যে এবং রসুল আকরম সাল্লাহ আলী ইসলামের এই সাবে বিশেষ করে আপনি মাসুদ বলছেন তাসৌদ ফরজ করে দেওয়ার আগে তাইলে বোঝা গেছে তাসৌদটা ফরজ এই হাদিস থেকে বোঝা যায় হম বারো নম্বর যে রোকন সেটা হচ্ছে আপনার শেষ বৈঠকের জন্য বসা হম কারণ রসুল আকরম সাল্লাম সেটা করেছেন এবং সেটা লাগাতার তিনি করেছেন কখনো ছাড়েননি এবং রসুল নিজেই বলেছেন সল্লু খেমারা ইতমনি ও সাল্লি আমি যেভাবে সালাদ পড়ি তোমরা সেইভাবে সালাদ আদায় করো হাদিসটি বুখারের মধ্যে এসেছে ছয়শত একত্রিশ তেরো নম্বর যে রোকন সেটা হচ্ছে যে সালাম দিয়ে সালাদ শেষ করতে হবে কারণ রসুল আকরম সাল্লাম ও তাহলিল তসলিম যে সালাম শেষ সালামের মাধ্যমে সালাতের মধ্যে যে হারাম কাজগুলো সেগুলো হালাল হয়ে যায় মানে তার সালাতের শেষ হচ্ছে কি সালাম এবং এই হাদিসটা আমরা ইতিপূর্বে শুনেছি এটা আপনার আবু মধ্যে একষট্টি নম্বর তিরমিজের মধ্যে তিন নম্বর এবং নামাজের মধ্যে দুইশত পঁচাত্তর নম্বর এবং সে ডান দিকে ফিরে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে ফিরে বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চোদ্দ নম্বর যেটা রোকন সেটা হচ্ছে আপনার আগের যতগুলো রোকন বলেছি প্রত্যেকটা ধারাবাহিকতা রক্ষা করা কারণ রসুল আকরম ইসলাম এই কাজগুলো ধারাবাহিক করেছেন এবং বলেছেন সল্লু এই তুমনি ওসল্লি আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেইভাবে সালাত আদায় করো এবং যে ব্যক্তি নামাজের মধ্যে ব্যর্থ ঘটিয়েছিল তাকে বলতে গিয়ে রসুল থুম্মা থুম্মা বলেছেন এই চোদ্দটি রোকনের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ এই রোকনের কোনোটা ছুটে গেলে অবশ্যই আবার আদায় করে সুসিজদা দিতে হবে এটা ছেড়ে দিলে কখনো সালাদ কমপ্লিট হবে না এই কারণে এই ব্যাপারগুলো গুরুত্বের দাবিদার হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাদ আদায় করার তৌফিক দান করুন ওসল্লাহ আলবিনা মাহমুদ আলী ওসালাম